তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় চর্মনা ইউনিয়নবাসী সবার কাছে বলে যাই হাত পাকা প্রতীক দেখিয়া ভোটটা এবার দিব ভাই চরমোনা ইউনিয়নবাসী সবার কাছে বলে যাই হাত পাখা প্রতীক দেখিয়া ভোটটা এবার দিব ভাই ভোটটা এবার দিব ভাই তাই থাকতে সময় হাত পাখারি এই মিছিলে জলদি আয় থাকতে সময় হাত পাখারি এই মিছিলে জলদি আয় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখা রক্ষারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় ধানার নৌকা ডুবে গেছে দুর্নীতির ওই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো হাত পাখার সমর্থনে ধানার নৌকা ডুবে গেছে দুর্নীতির ওই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো হাত পাখার সমর্থনে হাত পাখার সমর্থনে এবার টালটু বল্টু বাদ দিয়ে ভাই এবার টালটু বল্টু বাদ দিয়ে ভাই পাখার সমর্থনে আই সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় সুখে দুঃখে সর্বসময় যাকে আমরা কাছে পাই সে তো হলো সবার প্রিয় মোদের আবুল খায়ের ভাই সুখে দুঃখে সর্বসময় যাকে আমরা কাছে পাই সে তো হলো সবার প্রিয় মোদের আবুল খায়ের ভাই মোদের আবুল খায়ের ভাই এবার বাইশ তারিখের নির্বাচনে তাকেই করিব বিজয় বাইশ তারিখের নির্বাচনে তাকেই করিব বিজয় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয়